আবদুল্লাহ ইবনু কায়স আল আশআরি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন গুণসম্পন্ন মতির তাবু থাকবে যার উচ্চতা ত্রিশ মাইল এর প্রতিটি কোণে মোমিনদের জন্য এমন স্ত্রী থাকবে যাদেরকে অন্যরা কখনো দেখেনি আবু আব্দুল সামাদ ও হারিস ইবনু উবায়দ আবু ইমরান রহমতুল্লা আলহী হতে ষাট মাইল বলে বর্ণনা করেছেন